তবুও ভালো আছি তবুও ভালো আছি বেশ তবুও ভালো আছি তবুও ভালো আছি বেশ ভাত নেই পেটেতে হাত রাখি মাথাতে ভাত নেই পেটেতে হাত রাখি মাথাতে ক্ষুদার জ্বালাতে জ্বলে পুরে শেষ তবুও ভালো আছি তবুও ভালো আছি বেশ তবুও ভালো আছি তবুও ভালো আছি বেশ ভাত নেই পেটেতে হাত রাখি মাথাতে ভাত নেই পেটেতে হাত রাখি মাথাতে ক্ষুদার জ্বালাতে জ্বলে পুরে শেষ তবুও ভালো আছি তবুও ভালো আছি বেশ তবুও ভালো আছি তবুও ভালো আছি বেশ টাকা নেই পকেটে যেতে হবে মার্কেটে বলো দেখি কেমন জ্বালাতন রাস্তায় বখাটে আগুন বাজারেতে আর কত সব বলো এ দহন টাকা নেই পকেটে যেতে হবে মার্কেটে বলো দেখি কেমন জ্বালাতন রাস্তায় বখাটে আগুন বাজারেতে আর কত সব বলো এ দহন না পারি কইতে পারি না সইতে না পারি কইতে পারি না সইতে নিরুপায় হয়ে তাই সয়ে যাই ক্লেশ তবুও ভালো আছি তবুও ভালো আছি বেশ তবুও ভালো আছি তবুও ভালো আছি বেশ ভাত নেই পেটেতে হাত রাখি মাথাতে ভাত নেই পেটেতে হাত রাখি মাথাতে ক্ষুদার জ্বালাতে জ্বলে পুড়ে শেষ তবুও ভালো আছি তবুও ভালো আছি বেশ তবুও ভালো আছি তবুও ভালো আছি বেশ রাস্তায় যানজট ট্রাফিকের মাথাহাট অফিসে পৌঁছাতে হয় দেরি জীবিকার তাগিদে চাকরির সুবাদে ঘুষখোর অফিসার দেয় ঝাড়ি রাস্তায় যানজট ট্রাফিকের মাতাহট অফিসে পৌঁছাতে হয় দেরি জীবিকার তাগিদে চাকরির সুবাদে ঘুষখোর অফিসার দেয় ঝাড়ি ওদের ওই ধমকে যাইয়া বিথমকে ওদের ওই ধমকে যাইয়া বিথমকে সব কিছু মেনে নিতে হয় অবশেষ তবুও ভালো আছি তবুও ভালো আছি বেশ তবুও ভালো আছি তবুও ভালো আছি বেশ ভাত নেই পেটেতে হাত রাখি মাথাতে ভাত নেই পেটেতে হাত রাখি মাথাতে ক্ষুদার জ্বালাতে জ্বলে পুড়ে শেষ তবুও ভালো আছি তবুও ভালো আছি বেশ তবুও ভালো আছি তবুও ভালো আছি বেশ ভাত নেই পেটেতে হাত রাখি মাথাতে ভাত নেই পেটেতে হাত রাখি মাথাতে খুদার জ্বালাতে জ্বলে পুড়ে শেষ তবুও ভালো আছি তবুও ভালো আছি বেশ তবুও ভালো আছি তবুও ভালো আছি বেশ তবুও ভালো আছি তবুও ভালো আছি বেশ তবুও ভালো আছি তবুও ভালো আছি বেশ ڈبلو ڈبلو ڈبلو ڈاٹا ڈاٹ ڈاٹ آٹو